কল রব কল রব কল রব কল রব কল রব কল রব মিষ্টি সুরের কল রব শান্তি সুখের কল রব মিষ্টি সুরের কল রব শান্তি সুখের কল রব কল রব কল রব কল রব বিসমিল্লাহির রহমানির রাহিম কল মানুষ আল্লাহর সৃষ্টি সকল সৃষ্টির মাঝে মানুষই সেরা এই শ্রেষ্ঠত্বের পেছনে যেসব কারণ রয়েছে আমরা প্রায়শই তা ভুলে যাই বিস্মৃত হই মহান আল্লাহ রাব্বুল আলমিনের অপরিসীম করুণার কথা ধাবিত হই অন্যায়ের পথে শয়তানের পথে কিন্তু একদিন তো আমাদের সকলের এ জীবন থেমে যাবে বন্ধ হবে শ্বাস প্রশ্বাস মুছে যাবে চোখের আলো কেটে যাবে সকল মায়ার বাঁধন শুরু হবে নতুন এক জীবনের পথ চলা সে জীবনে শান্তির ঠিকানা খুঁজে পেতে হলে এখনই আমাদের ফিরে আসতে হবে সত্যের পথে ইসলামের পথে আল্লাহর পথে দুনিয়ার জীবনে সাফল্য এবং আখেরাতের জীবনে মুক্তির লক্ষ্যে কায়ে মনোবাক্যে প্রার্থনা করতে হবে মহান করুণাময় আল্লাহর দরবারে হৃদয়ের সকল আকুতি ঠেলে আল্লাহর দরবারে প্রার্থনার মাধ্যমেই আমরা পেতে পারি আল্লাহর অনুগ্রহ আল্লাহর সন্তুষ্টি আমরা ফিরে পেতে পারি আমাদের শ্রেষ্ঠত্ব ইসলামী সঙ্গীতের সুরের পাখি আবু রায়হানের কণ্ঠে তাই এবারের আয়োজন প্রার্থনা জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের প্রযোজনায় ইসলামী সঙ্গীতের এক অনবদ্য আয়োজন প্রার্থনা